চায় তাকে কিন্তু মিরাস বলে না তাকে মিরাজ হত্যারেখা বলে না কেন মিরাসের সত্যই হলো উত্তরাধিকারের সত্যই হলো যে যার উত্তরাধিকার তার মৃত্যু হতে হবে মৃত্যু হওয়ার পূর্বে কোন মাল সম্পদ বন্টন করাকে উত্তরাধিকার বন্টন বলে না সেই কারণে এটা বলা যাবে না যে আমি আমার সাথে আমার মাল সম্পদ আমার মিরাজ আমি বন্টন করে দিতে চাই কারণ মরণ শর্ত হচ্ছে মহারেসের জন্য মানে যে যে যার জমি সম্পদ তাকে মৃত্যু করা হবে তারপরে সেটাকে তারেকা এবং তারপরে সেটাকে ওয়ারেস বলা হয় তাহলে দেওয়া যাবে কি যাবে না যাবে একটা অন্য পদ্ধতি তারেকা স্বরূপ না যে পদ্ধতিটা আপনি বন্টন করে দিতে পারেন সেটা ইসলামী নাম হচ্ছে হেবা করা কি নাম হেবা করা আজও কিন্তু রেজিস্ট্রি বিভাগে হেবা বলে একটা জিনিস আছে এখনো এই যুগেও এই নিয়ম আছে হেবা করতে পারে এই হেবার আরেকটি নাম হচ্ছে আতিয়া কি নাম আতিয়া আরেকটি নাম হচ্ছে নেকলা এই হেবা আতিয়া বা নেকলা করতে পারেন এটা কি জিনিস মানে আপনি আপনার সম্পদ এখন সকলকে দিয়ে দিতে পারেন দান করে দিতে পারেন এই যে দিয়ে দিবেন বিনা বিনিময়ে মৃত্যুর পূর্বে এই হেবা এটা অনেক সময় ভালো নিয়তে হয় অনেক সময় মন্দ নিয়ত হয় যেমন ভালো নিয়ত ও মন্দ নিয়তে ভালো নিয়ত হয় যে আমার মৃত্যুর পর জানি না এরা লড়াই ঝগড়া করবে আমার উত্তরাধিকারীরা আমার ছেলেরা আমার মেয়েরা এরা সবাই মিলে লড়াই ঝগড়া করবে কে জানে কে কাকে দিবে না দিবে সেই কারণে সে আগে থেকে কি করতে চায় বন্টন করে দিতে চায় এটা ভালো নিয়ম কিন্তু এই ভালো তা ঠিক না মানুষকে তার ছেলে পেলেকে ভালো করে লালন পালন করতে হবে ইসলামের বিধানে যেন কখনই তারা ঝগড়া বিবাদ না করে আবার মন্দ নিয়তেও কেউ আগে বন্টন করে দিতে চায় কেমন মন্দ নিয়তে তার মনে মনে ইচ্ছা আছে যে আমি অমুককে দিব না আমার অমুক ছেলেকে দিব না বা আমার অমুক মেয়েকে দিব না সেই কারণে আগে থেকে রেজিস্ট্রি করে দেয় অনেকে নিজের স্ত্রীকে দিতে চায় না অনেকে এমনও হতে পারে যে ভাগ বন্টন ফারাইজের পর কিছু জিনিস বেড়ে তার কোন পুরুষ অন্য নিকট আত্মীয়র কাছে যেতে পারে এই ভয়ে সে আগে থেকে বন্টন রেজিস্ট্রি করে দিতে চায় তাহলে খারাপ নিয়ত হলে তো আরোই হবে না যদি নিয়তটা ভালোই থাকে আর বন্টন করতে চায় তাহলে হেবা স্বরূপ সে বন্টন করতে পারে আল্লাহ রসুল সাল্লাহামের কাছে একজন সাহাবি আসলেন আসার পর আল্লাহ রসুল সাল্লামকে বলছেন আল্লাহ রসুল আমি আমার এই সন্তানকে কিছু জিনিস আতিয়া করেছি এবং আমি চাচ্ছি যে আপনি এই আতিয়া এই যে হেবা করেছি এটার উপর আপনি সাক্ষী থাকেন সে দিয়ে দিয়েছে কোনো ছেলেকে কিছু দেওয়ার পর আল্লাহ রসুলকে বলছেন আমি দিয়েছি আপনি কি থাকেন সাক্ষী থাকেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন তুমি তোমার সকল সন্তানকে কি এরকম দিয়েছ যেমন তাকে দিলে সে বলছে লাভ আল্লাহ রসুল না সকল কথা এরকম দেয়নি তখন আল্লাহ রসুল বলছেন কালা ফাত্তাকুল্লাহ ওয়াদিলু বাইনা দেখুন তাহলে আল্লাহকে ভয় করো এবং নিজের সন্তানের মাঝে ইনসাফ করো ন্যায় করো কাউকে দিলে কাউকে দেওনি এটা ন্যায় হয়নি এটা অন্যায় হয়েছে এদের উপায় দেখুন সন্তানদের মাঝে তুমি ইনসাফ করো সেই লোকটা তখন ফিরে গেল ফারাজা আতিয়া তা ফারাদা আতিয়া তখন সেই হেবাটা সে নিয়ে নিল হাদিসটিকে ইমাম বুখারি রহমতুল্লাহ আলহ বর্ণনা করেন অন্য এক হাদিসে এসেছে মুসলিম শরীফের রেওয়ায়তে এসেছে আল্লাহ রসুল এটা শোনার পর বললেন ইন্নি লাশহাদু আলা জুর আমি অত্যাচারের উপর সাক্ষী থাকব না আমি কোন অত্যাচারের বিষয়ে সাক্ষী হব না তুমি ফিরে যাও তাই কেউ যদি হেবা করতে চায় মৃত্যুর পূর্বে তার সম্পদ তাহলে সে হেবা তো করতে পারে কিন্তু সকল সন্তানদের মাঝে ওয়ারাসাদের মাঝে তাকে কি করতে হবে ইনসাফ করতে হবে এই ইনসাফটা কেমন হবে রে ভাই ছেলেও আছে মেয়েও আছে সবকে বরাবর দেওয়া কি ইনসাফ না ছেলেকে যেভাবে হারাইতে দেওয়া হয়েছে আর মেয়েকে কম দেওয়া হয়েছে ওই ভাগে বিভক্ত করা হবে ইনসাফ ওলামায় গ্রাম মতামত করে দিয়েছেন কিন্তু এ বিষয়ে সহিমত হলো যে যদি ছেলেপেলেদের মাঝে সম্পদ বন্টনে ইনসাফ করতে বলা হয় তাহলে যেইভাবে আল্লাহ রাবুল আলমিন সন্তানদের মাঝে সম্পদ বন্টন করে দিয়েছেন কোরআনে ওই নিয়মটাই হবে সবচেয়ে উত্তম নিয়ম তাই লিপ্তাকারী মিত্র হাত দিলুম ছেলেদেরকে দুই ভাগ আর মেয়েদেরকে এই এক ভাগ এই হিসাবে বন্টন করাই হবে ইনসাফ যেটা ফারায়েজের বিধানে আল্লাহ রাবুল আলমিন বন্টন করেছেন সকলকে বরাবর দেওয়া ইনসাফ হবে না আমরা এই ষষ্ঠ পয়েন্টটি থেকে সপ্তম পয়েন্টে যেতে চাই সপ্তম পয়েন্টটি হচ্ছে যে কি কি কারণে মানুষ এক অপরের ওয়ারেস হয় যে কোনো মানুষই কি যার তার ওয়ারেস হয়ে যেতে পারে না কোনো কারণ আছে যে সকল কারণে মানুষ ওয়ারেস হতে পারে এরকম কারণ তিনটা তিনটি কারণে মানুষ এক অপরের উত্তরাধিকার পেতে পারে ওয়ারেস হতে পারে এক নম্বর কারণ হচ্ছে রেহেন রাহেমটা কি জিনিস রাহেমটা হচ্ছে কারাবাতুল নাসাব বংশীয় নৈকট্য বা বংশীয় আত্মীয়তা বংশের কারণে তারা কি এক অপরের নিকট নিকটবর্তী নিকটাত্মীয় আল্লাহ রাবুল আলমিন আল্লাহ রসুল আল্লাহ রাবুল আলমিন কোরআনে বলছেন বা উরুল আহাবে বাদুম আওলা বে বাদ রেহেবওয়ালারা বংশীয় পরম্পরায় আত্মীয়রা এক অপরের নিকটবর্তী সুরা আনফাল পঁচাত্তর নম্বর আয়াত দ্বিতীয় যেই কারণে মানুষ এক অপরের উত্তরাধিকার পেতে পারে ওয়ারিস হয় সেটা হলো বিবাহ বন্ধন নিকা বিবাহের কারণে মানুষ কি হতে পারে এক অপরের উত্তরাধিকার পেতে পারে আর সেটা হচ্ছে সহি এবং সঠিক বিবাহ যেটা কোনো ধোকা দিয়ে বা গোলমাল বিবাহ না হয় আর তৃতীয় হচ্ছে ওয়ালাউল এটা আর সেটা হচ্ছে স্বাধীন করার সূত্র মৈত্রী যদি কোনো কেউ দাস থাকে দাসকে যদি কেউ স্বাধীন করে দেয় তাহলে সেই মা সেই লোক যে স্বাধীন করে দিল সেই গোলামের সেই দাসের সম্পদ থাকলে সেও সেটা ওয়ারেস হতে পারে এই তিন সূত্রে মানুষ ওয়ারেস হতে পারে এক অপরের হতে পারে না আল্লাহ রসুল সাল্লাম বলছেন আর ওলা উলিমান আহ যে ব্যক্তি কোন দাসকে স্বাধীন করে বা দাসীকে স্বাধীন করে আর ওই দাস দাসের যদি সম্পদ থাকে তাহলে সেই ওয়ালাটা সেই সম্পদটা সেই স্বাধীনকারের জন্যই হবে এটা ইমাম বোখারি রহমতুল্লাহ আলাই দুই হাজার একশো ছাপ্পান্ন নম্বর হাদিসে বর্ণনা করেছেন এটা ছিল ওয়ারিস ওয়ার উত্তরাধিকার পাওয়ার কারণ কিন্তু এটাও জানতে হবে যে কি